ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল মজলুমানের মৃত্যু তুহিন হৃদয়ে আনাশ্বাস রক্ত সূর্য উদয়ে মজলুমানের মৃত্যু তুহিন হৃদয়ে আনাশ্বাস রক্ত সূর্যোদয়ে হেরার গুহার উদ্ভাসে ফের হেরার গুহার উদ্ভাসে ফের জাগা জনতার প্রাণ অতল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাং মিথ্যার জগদ্দল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তিমির কুহেলি ঠেলে আনতিথি শুক্লা নিদালি হৃদয়ে জাল অমলা অম্লানুলকা হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা কোরআনের সুধা পিয়ে হোক ধরা ধন্যা হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা কোরআনের সুধা পিহুক ধরা ধন্যা নয়া খেলাফত রাশেদার দিন নয়া খেলাফত রাশেদার দিন ঘুচাক জাহেলি প্রলাপ ছল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল নি পেরি সেনানি ভাঙ মিথ্যার জগৎ দল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ ঘন দুর্যোগ পথে দুর্ভোগ ঘন দুর্যোগ পথে দুর্ভোগ